দেখেছি যে মোয়ানাকা করতে করতে বুকে ব্যথা হয়ে যায় যে ঈদের দিনে ইমাম সাহেব মুসল্লিদের সাথে শত শত মুসল্লির সাথে মহানাকা করতে করতে মুসল্লিরা এসে এমন জোরে ইমাম সাহেবকে চেপে ধরেন বুকের মধ্যে শেষ পর্যন্ত ইমাম সাহেবের বুকে ব্যথা হয়ে যায় তো আমরা এই জন্য বিষয়টি আলোচনা করব আসলে কি মহানাকা এরকম আসলে কি মোসাফাহা এরকম প্রথমে আমরা আসি যে আমরা মোসাফাহা কি কিভাবে করব মোসাফাহা একটি আরবি শব্দ মোসাফাহা শব্দের অর্থ হলো দুইটি সফহাকে মিলানো সফহা মানে হল এই হাতের তালুক হাতের তালুকে আর ভাষায় বলা হয় সফহা দুইটি সফহা যখন একটার সাথে আরেকটা মিলিত হয় তখন সেটিকে বলা হয় মোসাফাহা মোসাফাহা এবং হ্যান্ডশেক এই দুইটা কিন্তু আলাদা জিনিস খ্রিস্টানদের সুন্না হল হ্যান্ডশেক করা মমিনের সুন্না হল মোসাফাহা করা কিন্তু আমরা আজকের যুগে দুইটাকে এক বানিয়ে ফেলেছি আমরা কেউ কেউ আছে আঙ্গুলে আঙ্গুলে মিলাই একজনের আঙ্গুলের সাথে আরেকজনের আঙ্গুল সামান্য একটু মিলাই নিলাম বাস আমরা মনে করি কেউ মনে করি আমরা সোজা রেখে এক হাত আর এক হাতের সাথে লাগাইলাম এটা মুসাফাহা আবার অনেকে আবেগের বশবতী হয় দুই হাত দিয়ে ধরে শক্ত করে অনেকক্ষণ ধরে রেখে এটাকে আবার ঝাঁকানি দিয়ে আমরা মনে করি এটা ভালো একটা সুন্না আবাদত আসলে এই সবগুলোই সুন্না বহির্ভূত কাজ সুন্না হলো দুইজনের ডান হাত দুই মুমিনের ডান হাত এক মুমিনের হাতের তালুর সাথে আরেক মুমিনের হাতের তালুটা ভালোভাবে লেগে যাবে এটা আংশিক না আঙ্গুল না পুরা সফাটা একটার সাথে আরেকটা মিলিত হওয়া এটাকেই হাদিসের বাসায় বলা হয় মুসাফাহা এই মুসাফাহা রসুল্লাহ সাল্লা ইসলামের সুন্নত এবং এটি সব সময়ের জন্য সুন্নত এটা খালি ঈদের দিনের সুন্নত না একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখনই একত্রিত হবে যখনই দেখা হবে সালামের পরে একজন আরেকজনের সাথে হাত মিলাবে এটার মাধ্যমে মুমিনের মধ্যে মহব্বত বৃদ্ধি পায় ভালোবাসা বৃদ্ধি পায় এই জন্য এটা একটি সুন্না আবাদত আরেকটি আবাদত হল মোয়ানাকাহ মোয়ানাকা হলো অনুকোণ থেকে অনুকোণ মানে গান একজনের গান আরেকজনের ঘাড়ের সাথে মিলাবে এটাকে বলা হয় শরীয়তের ভাষায় মোয়ানাকাহ কিন্তু আমরা দেখা যায় ঘাট মিলানোর পরিবর্তে আমরা একজনের ফ্যাট আরেকজনের ফ্যাটের সাথে একজনের বুক আরেকজনের বুকের সাথে মিলিয়ে আমরা এই মোয়ানাকা করে থাকি যদি একজনের ফ্যাট আরেকজনের ফ্যাটের সাথে মিলে সেটাকে হাদিসের ভাষায় বলা হয় মোবাতানা সেটা মোয়ানাকানা সেটা হলো ফ্যাটে ফ্যাটে মিলানো যে ফ্যাটে ফ্যাটে মিললে সেটা মোবাতানা সেটা কোনো আবাদত নয় সেটা সুন্না খালাপ সুন্না বিরোধী কাজ একজন আরেকজনের পেটের সাথে লাগাবে কেন এটা লাগানোর মধ্যে কোনো এবাদত বা স্বভাব নিহিত নেই আরেকটা হলো বুকে বুকে লাগানো আমরা বলি যে কোলাকুলি মানে আমরা মনে করি বুকে বুকে লাগাইলাম বুকে বুকে লাগালে একটু মহব্বত বৃদ্ধি পাবে এটাও সুন্দর খালাপ এটাকে বলা হয় মুসাদারা যে বুকে বুকে লাগানো এটাও আল্লাহ রসুল সাল্লাহাম নিষেধ করেছেন যে এভাবে বুকে বুকে লাগানোর জন্য বরং সুন্না হবে শুধু অনুকে অনুক দুই অনুক যখন মিলিত হবে দুই ঘাট যখন মিলিত হবে এবং সেটা স্টার্ট হবে ডান দিকে এবং একবার লাগানোর মাধ্যমে সুন্দর আদায় হয়ে যায় শুধু ডান পাশে একজন আরেকজনের সাথে কারের সাথে কাজ মিলিত করবে সেটাই মহানাটার সুন্না তবে একাধিকবার মিলিত করলেও সেটা সুন্দর খেলাপ নয় কারণ নবী সালাম এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেন নাই কোনো সীমা নির্ধারণ করেন নাই তবে ন্যূনতম একবার মিলানোর মাধ্যমেই এটার সুন্না আদায় হয়ে যায় কিন্তু আমরা দেখা যায় একেবারে তিনবার মিলাইতে গিয়ে একজন আরেকজনকে শক্তভাবে জড়াই ধরে আমরা বুকে বুকে ফেটে ফেটে মিলাইতে থাকি গলার সাথে অনেকে আমরা মিলাইও না যে জায়গাটা মিলানো সুন্না সেই জায়গাটা না মিলিয়ে আমরা দেখা যায় একজন আরেকজনের সাথে জড়াজড়ি করে সেটাকে আমরা মোয়ানাকা মনে করে থাকি এটা সম্পূর্ণ সুন্নার খেলাফ আমরা যদি মুসাফাহা করি মোয়ানাকা করি এগুলো রাসুল্লাহ সাল্লামের এবং সাহাবিদের সুন্নার আলোকেই করতে হবে সুন্নার আলোকে না করলে আপনি আমি এই মুসাফাহার দ্বারা মোয়ানাকার দ্বারা কোন ফজিলত কোন সবাব পাওয়ার সম্ভাবনা নেই সম্মানিত দর্শক শ্রোতা আমরা ঈদের দিনে এগুলাকে রেওয়াজে পরিণত করে ফেলেছি এটাও আর একটি সুন্না বিরোধী কাজ মুসাফাহা মোয়ানাকা ঈদের দিনের সুন্নত না এটা সারা বছরের জন্য মুমিনদের সুন্নত ঈদের দিন যদি এমন হয় যে আমরা দূর দূরান্ত থেকে অনেকে গ্রামে গিয়ে থাকি কেউ ঢাকা থেকে থেকে সিলেট থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমরা যখন বাড়িতে যাই হয়তো অনেকের সাথে দীর্ঘদিন পরে দেখা হয় তাহলে দেখা হলে অবশ্যই আমরা মোসাফাহা করব মোয়ানাকা করব। কিন্তু আমভাবে যাদের সাথে প্রতিদিন দেখা হচ্ছে তাদের সাথে আবার আমরা বলি যে আসো যে ঈদের দিনের একটু কোলাকুলি করি ঈদের দিনের মিলিত হই তো এটা ঈদের দিনের কোনো সুন্না নয় এটা আমভাবে সারা বছরের সুন্না এটা সারা বছর করাটাই আবাদত শুধু ঈদের দিনের সাথে নির্দিষ্ট করা এটা মহাদ্দেশিন একরামের পরিবেশায় বেদাত এটা সুন্না বিরোধী কাজ এজন্য সম্মানিত ভাই ও বোনেরা এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে মোসাফাহার সুন্না পদ্ধতি কি তারপরে মোয়ানাকার সুন্না পদ্ধতি কি যেই পদ্ধতিতে মুসাফাহা করা সুন্নাত যেই পদ্ধতিতে মোয়ানাকা করা সুন্নাত সেই পদ্ধতিতে আমরা মুসাফাহা এবং মোয়ানাকা করব এবং এই সুন্নতকে সারা বছর আমরা জীবিত রাখবো সব সময় আমরা সুন্না পদ্ধতিতে মুসাফাহা করব মোয়ানাকা করব শুধু ঈদের দিনের সাথে আমরা এটাকে সম্পৃক্ত করব না আর ঈদের দিন করতে গিয়ে আমরা যেন সুন্না বিরোধী সুন্নার বিপরীত মুসাফাহা মোয়ানাকা করে না বসি আল্লাহ আমাদের সবাইকে এই সুন্নার আলোকে সকল এবাদত পালন করার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু